لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم عن سعد بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أجمن له الجنة রওয়াহুল বুখারি যাবতীয় হামদসানা মোহন রবুল আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিবৃন্দ পরনিন্দা প্রতারণা হিংসা বিদ্বেষের সামাজিক প্রভাব তার পরিণাম এ বিষয়ে আপনাদের সামনে খুদ্া পেশ করব ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তো আইলাইহি অনিব বিষয়টি আপনাদের কাছে খুব পরিচিত আর এগুলো বিষয় নিয়েই আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজদাক বিন ইসফ বেশি বেশি আলোচনা করেন তো আমাদের সম্মানিত মুতাল্লি তিনি কেন যে আমাকে এই ভারটা দিয়েছেন তিনি বেশি বেশি বলতেন তোমার দায়িত্ব আকিদার তাওহিদের সাইডটা আমার আলোচনা হালাল হারামের বিষয়টা খুব কমই আসে তো আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত পরনিন্দা গিবত চুগলখড়ি প্রতারণা হিংসা বিদ্বেষ এগুলো সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে যে সমস্ত বাণী উল্লেখিত হয়েছে একাধিকবার শোনার পরেও তার পরিবর্তন হয় না কেন প্রথম দাবি এর কারণ হিসাবে প্রথম আমার দাবি এই হাদিসগুলোর প্রতি কোরআনের আয়াতের প্রতি যে গভীর বিশ্বাস এটা নেই উমর রাজি আল্লাহ আনহ যখন আয়াত শুনলেন ইয়াই লা ইয়াইল্লাদিনা আমানু লা তোকাদ্দিমু রসুলি প্রথম আয়াতটি যখন নাজিল হয় উমর রাজি এমন একজন ব্যক্তি ছিলেন খুব মুখ ফোড় হক কথা মুখ দিয়ে বের করতেন তাৎক্ষণিক যেমন সাহসী ছিলেন তেমনি জ্ঞানী ছিলেন তেমনি তাকুয়াশীল ছিলেন তেমনি প্রতিপত্তি প্রভাব ছিল কোনো দিক দিয়েই তার কমতি ছিল না মাশা আল্লাহ তো যে কোনো কথা সামনাসামনি বলে ফেলতেন অনেক সময় রসুল্লাহ সাল্লামের সামনে তরবারি খুলে ধরেছেন ও মরিনি আজরিব কাহ শুধু আপনি নির্দেশ দেন আমি ওর ঘাড় এখনই দুইটা করে দেব হকের ক্ষেত্রে আনুগত্য করবেন এই মর্মে তার কোনো পিসপা ছিল না বাতিলের বিরুদ্ধে অবস্থান নেবেন এই মর্মে তার কোনো সংকোচ বোধ ছিল না যখন যেটা মনে করেছেন তখন হককে হক বলে প্রতিষ্ঠা বাতিলকে বাতিল বলে প্রতিরোধ করার চেষ্টা করেছেন একজন অত্যন্ত আপসীন ব্যক্তি ছিলেন উমর রাজাল্লাহ যখন এই আয়টা নাজিল হল তখন তার কথাটা এতটাই কথার যে ঝাঁজ যে তেজ এতটাই কমে গেল তিনি কোনো কথা কাউকে বললে উল্টা আবার জিজ্ঞেস করতে হলো কি বললেন অথচ এই আয়াত নাজিল হওয়ার আগে তার কথা মানুষ এমনভাবে শুনতেন যে দ্বিতীয়বার বলা লাগতো না এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি এমনটাই নরম হলেন না জানি আমার কথাটা বা আমার কথার আওয়াজটা আল্লাহর কথা নবীর কথার আওয়াজের চেয়ে বেশি হয়ে যায় কিনা শুধু এই ভয়ে এটা হলো ইমান এটা হলো ইমান দেখুন চোদ্দশো পনেরো নম্বর হাদিস সহি বুখারি রাসুল মোহাম্মদ সাল আলী আসাল্লাম যখন সংবাদ দিলেন ফেকু মিম্মত হেবুন এই আয়াত অথবা ওয়াং ফিকু মিম্মা কুমিং কবলে আইয়াতে আহাদাকুল মাউত ফায়াকুল রব্বিল আউলা খরতানি ইলা আজালিন করিব এই আয়াত যখন নাজিল হলো আব্দুর রহমান বিন আউফ বলছেন যেহেতু আয়াত নাজিল হয়েছে আল্লাহ আমাদেরকে সাদাকা করতে বলছেন আল্লাহ আমাদেরকে খরচ করতে বলছেন কিন্তু পয়সা তো নাই খরচ করবো কোথায় থেকে কিন্তু আয়াতটার উপরে আমল করতে হবে আয়াতটার উপরে আমুল করব আমি এই জন্যই কুন্না নুহামিল সুহক দৌড়ে চলে গেলাম বাজারে যারাই শুনেছেন এই আয়াত যারাই শুনেছেন গভীর রাত্রিতে গাড়ি থেকে মান লামাচ্ছে বাজারে ঠিক ওই মুহূর্তে দেখছে আব্দুর রহমান বিন আউফ রাজহ তিনি কুলিগিরি করছেন বুঝা মাথায় তুলে আর জায়গায় নিয়ে যাচ্ছেন ওর মাঝে আর একজন যারা আয়াত শুনেছেন শোনা মাত্রই আমুল করতে হবে কন্যা সেখান থেকে যেটা ইনকাম হলো আমরা সেখান থেকে এ আয় বাস্তবায়ন করার জন্য সাদকা দান করল এটা হলো ইমান তাদের তো বিশ্বাস ছিল কোরআন সন্ন্যার প্রতি কিন্তু ওই বিশ্বাসটা আমাদের নেই তো মুটেই নাই ইমানই নাই বিশ্বাস কোথায় থেকে থাকলো ইমানটাই সিঁড়িকে পরিপূর্ণ যার কারণে সমস্ত বাণীগুলো আমাদের মাঝে কোনো প্রতিক্রিয়া করে না আল্লাহ রব্বুল আলমী ছোট্ট একটা সুরাই নাজিল করেছেন আল হুমাজা পুরো সুরাটার মধ্যেই পরনিন্দা সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ শুরুতেই বলছেন ওয়াইলিল হুমাজাতিল লুমাজা সামনে এবং পশ্চাতে যারা পরনিন্দা করে মানুষের পিছনে লাগে তাদের জন্য ওয়াইল নামক শাস্তি ওয়াইলটা হলো জাহান নামের শাস্তি আল্লাদি জামা মাল আদাদা যে মাল জমা করে এবং গুণনা করে আন্না মালাহু আখলাদা আর মনে করে আজীবন এই মাল আমাকে মানে টিকিয়ে রাখবে আখলাদা তাকে দীর্ঘ হায়াত দান করবে ও জীবনে মরবে না মাল সম্পদ গুনতে থাকে একদিকে বললেন পরনিন্দাকারী পশ্চাতে এবং সামনে এরপর মাল ঢুকলো কেন ওর মধ্যে যিনি মাল জমা করে পরনিন্দা আপনাকে করতেই হয় যে কোনো ব্যবসায়ের মধ্যে প্রতারণা আছেই এই জন্য দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ব্যবসায়ী ক্ষেত্রে প্রতারণা করতে নিষেধ করেছেন আল্লাহ একদিন বাজার দিয়ে যাচ্ছেন বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন দেওয়ার পরে দেখছেন নিচে ভিজা উপরে শুকনা এটা হাত বের করে বললেন কি ব্যাপার ভিজাটা উপরে রাখতে শুকনাটা নিচে রাখতে এর কথা বলার পরে বললেন মান গসানা ফালাইসামিন্না যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমার উম্মত নয় কথাটা খুব কঠিন যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির পণ্য আপনি নিজেই ডুপ্লিকেট করেছেন জাল করেছেন চাকরি একই কোম্পানিতে করি তারই বেতন খাই কিন্তু মাঝখানে এই যে প্রতারণা করে সেটা দিচ্ছে তার রুজি হারাম তার রুজি হারাম এবদত কবুল হবে না প্রতারণা সম্পর্কে এই জন্য এই পরনিন্দার পরপরই মালের কথাটা উল্লেখ করলেন অধিকাংশ মানুষই মাল সম্প্রান্ত সম্পদ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতারণা করে দালালি বুঝি এখন কোনো পণ্য কিনা বেচা বাংলাদেশে হয় যার পিছনে দালালি নেই এটা তো হতেই পারে না সামনেও করে পিছনেও করে কাল্লাফিল হোতামা অবশ্যই অবশ্যই তাকে হুতামা নামক জাহান নামে যেখানে পিষ্ট করা হবে সেখানে নিক্ষেপ করা হবে এটা আল্লাহ বলে দিচ্ছেন যারা পরনিন্দা করবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ নিক্ষেপ করা হবে আল্লাতি তাত্তালে আলাল আফিদা তার আগের আগে একটা ছুটে গেল মনে হয় লায়াম বাদান্না ফিল হোতামা ওমা আদ্রা কামাল হোতামা নারুল্লাহে মৌকদা হোতামাটা কি তুমি কি জানো নারুল্লাহ এটা হলো আল্লাহ তৈরি আগুন আল মু কদা প্রজ্বলিত ওই যে অন্তরে কুচিন্তা করে করে করে করে অন্তর পচে গেছে এই আগুন তার এই লিলিহীন লিলিহান শিখা একেবারে তার হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাতি তত্তালেউ আলাল আফইদা ফি আমাদিন না তারপর তার আগে আরেকটা আছে ইন্নাহা আলাইহিম মুসাদা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে জাহান্নামের মধ্যে তাকে বেঁধে রাখা হবে জাহান্নামের মধ্যে তাকে বেঁধে রাখা হবে ফি দাদা বিশাল বিশাল লম্বা লম্বা খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে সুৎখরকে জাহান নামে পোড়ানো হবে তবে এদেরকে বেঁধে রাখার কথা আল্লাহ উল্লেখ করেননি আজরকে কিয়ামতের মাঠে বানর তৈরি করা হবে এবং জাহান নামে নিক্ষেপ করা হবে কিন্তু বানরকে বেঁধে রেখে শাস্তি দেওয়া হবে এটা কিন্তু আল্লাহ বলেননি নবী বলেননি ফেরাউনও জাহান নামে যাবে নমরুদও জাহান নামে যাবে তবে তাদেরকে বানর করা হবে না পশুতে পরিণত করা হবে না কিন্তু ইব্রাহিম আলাহামের বাপকে আজরকে বানরে পরিণত করা হবে এক একজনের এক একটা ক্যাটাগরি বর্ণিত হয়েছে যারা চুগলখোর পরনিন্দকারী প্রতারণাকারী প্রতারকদের শাস্তি কয়েকটি বললেন আল্লাহ রাব্বুল আলমিন এখানে এক তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে হৌতামা নামক হোতামা মানে পিষ্ট করা একটা আগুনে জ্বলবে জ্বলে পুড়ে পুড়ে পুড়ে পুড়ে রক্ত পুঁজ গোস সবগুলো গলে একটা ড্রেনে গিয়ে জমা হবে এ একটা শাস্তি আর একটা হলো পিসায় পিষ্ট করা হবে জাহান নামের মধ্যেই এদেরকে পিসায় পিষ্ট করা হবে এটা চূর্ণ বিচূর্ণ করা হবে এদেরকে হাড় হাড্ডি মগজ মাথা যা আছে জাহান্ন পিষ্ট করা হবে আগুন তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে তাদেরকে জাহান নামে বেঁধে রাখা হবে ফি আমাদিম মুমাদ দাদা বিরাট বিরাট লম্বা লম্বা খুঁটিতে বেঁধে রাখা হবে আল্লাহ কেন কথাগুলো বললেন ইমান তো কারণে এই জুমার সালাত আসার আগ পর্যন্ত সকাল থেকে নিয়ে কতজনের বিরুদ্ধে কথা বলেছেন হিসাব করেন তো একটু চিন্তা করেন মিথ্যা কথা বলেছেন গিবত করেছেন অপবাদ দিয়েছেন গিবত একটা জিনিস অপবাদ আর একটা জিনিস এটা আমি বলবো একটু পরে যে জাহান নামে পিষ্ট করা হবে ওই জাহান নাম সম্পর্কে আমার ভয় নাই একটা সাধারণ মানুষ গিবৎকারে কিন্তু লম্বা খুঁটির সাথে বাধা হবে কেন জাহান নামে মানুষ বসবাস করবে ও একটা জায়গায় বসে থাকবে সেই জায়গাটা হলো মা বাইনাল ওয়াল মাদিনা মক্কা মদিনার জায়গাটুকু যতটুকু এত বড় জায়গা নিয়েও বসে থাকবে আল্লাহ রসুল বলছেন সাল্লাম এক একটা দাঁত হবে জাহান নামের এক একটা উহুদ পাহাড়ের সমান চামড়া শুধু চামড়ার ব্যাসার্ধ মাপতে গিয়ে হবে বিয়াল্লিশ গজ তো ওকে তো ছোট খুঁটিতে মানলে হবে না আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ মামিন ছোট খুঁটিতে বাঁধলে হবে না বড় বড় খুঁটিতে বেঁধে রাখবেন মানুষ এই শাস্তিকে যদি ভয় করত তাহলে মরা পর্যন্ত মুখটা বন্ধ রাখত কারো গিবত পরনিন্দা করত না তবে এখন মানুষ গিবতের চেয়ে অপবাদটা বেশি দেয় গিবত খুব কম করে অপবাদই বেশি হয় মানে যে কাজের সাথে আমি জড়িতই না ওটা কি করছে কাটছাট করছে জাল করছে একটা পরস্পর পরস্পর উপর মিথ্যারোপ আর আরেকটা হলো অপবাদ আরেকটা হলো আল্লাহর প্রতি অপবাদ নবী মোহাম্মদ সাল্লামের উপর অপবাদ সাহাবা কেরামের উপর অপবাদ দুটা আলাদা নম্বর আয়াত খুলুন আল্লাহ বহু জায়গায় বলেছেন বহু জায়গায় বলেছেন ওই ব্যক্তির চেয়ে বড় মিথ্যককে যে আল্লাহর উপরে অপবাদ দেয় রাসূলের উপরে অপবাদ দেয় শরীয়তের উপর অপবাদ দেয় সাহাবিদের উপর অপবাদ দেয় আল্লাহ যে কথা বলেননি ওই কথা আল্লাহর নামে চালিয়ে দিলাম অর্থাৎ কালাম উল্লাহ আল্লাহর কথার অপব্যাখ্যা করলাম একদিকে হকটা গোপন করলাম আর একদিকে আল্লাহর উপরে অপবাদ দিলাম আর একদিকে আল্লাহর কালাম যেটা আল্লাহর সেফাত আল্লাহ বান্দার জন্য রহমত স্বরূপ দিয়েছেন পবিত্র কোরআনের শরীয়তের বিকৃত ঘটনা তার মর্যাদা নষ্ট করলাম আল্লাহ নবী যে কথা বলেননি এই কথা বলে তার উপরে অপবাদ দিলাম সাহাবা কেরাম নাকি গোপনে সালাতের মধ্যে বগলে পুতুল রাখত তো একজন দাঁড়িয়ালা লম্বা দাঁড়িয়ালা মানুষ মাথায় টুপি আছে বিশাল পাগড়ি বাঁধা আছে গায়ে আলখেল্লা আছে চেহারা দেখে আশ্চর্য হই এই মানুষটি কিভাবে খোদ্বায় দাঁড়িয়ে বক্তব্যে দাঁড়িয়ে এই কথা বলতে পারে রাসুলের যুগে সাহাবেরা গোপনে বগলে পুতুল রাখত বলে তিনি রফলে দান করার কথা বলেছিলেন এখন যেহেতু আমরা পুতুল রাখি না গোপনে মানে সাহাবিদের চেয়ে বড় ইমানদার আমরা আমরা যদি পুতুল রাখি না সুতরাং আর অপরলান করা লাগবে না এত বড় মিথ্যাচার প্রথম কথা হলো রাসুলের যুগের কথা এটা সনদ থাকতে হবে দলিল থাকতে হবে এটা না আছে কোনো ইতিহাস গ্রন্থে না আছে কোনো হাদিস গ্রন্থে না আছে কোনো তাফসিরের গ্রন্থে না আছে কোনো বালাগাতের গ্রন্থে না আছে কোনো মান্তেকের গ্রন্থে না আছে কোনো ফেকি গ্রন্থে না আছে কোনো উসুল হাদিসের গ্রন্থে না আছে কোনো পৃথিবীর কোন গ্রন্থে ঘটনা বর্ণিত হয়নি শুধু এই জাজল মিথ্যা কথাটা তৈরি করেছে বাংলাদেশের মাঝাবের ব্যবসায়ী যারা তারা তৈরি করেছে রফুল আয়দানের চারশো হাদিসকে খতম করার জন্য একটা নগদ সবুজ নীল একবারে ডাহা মিথ্যা কথা তৈরি করেছে এটা একটা একটুকু ভয় করলো না হৃদয়ে একটুকু ভয় লাগলো না ঘটনাক্রমে দেখা হয়ে গেল বিমানবন্দরে আমাকে চিনেন না কিন্তু আমি তাকে চিনি দেখা মাত্রই আমি সালাম দিলাম তো আর বলছেন এই ভাইকে চিনেন আমাদের পিস টিভিতে গেছিলেন একসঙ্গে আমাদের ছোট ভাই মুজাফর বিন মোহসেন এই কথা বলার পরে তখন তার শরীরের রূপটা এমন ভাবে করলো চমকে উঠেছে একেবারে আমি বললাম কি ব্যাপার এত জোরে আটকে উঠলেন যেন ভয় লাগছে নাকি তো বলছেন যে না কথাগুলো যত ভারী কিন্তু দেখতে তো ওইরকম মনে হচ্ছে না আমি কিন্তু হতবাক হয়ে গেছি আমি বললাম যে কথাগুলো কি কোরআন সন্না বিরোধী জবাব নেই আজকে আরেকজনের সাথে দেখা আজকে খুদ বা পাবই বিশ্বাস ছিল না হঠাৎ করে মাথায় আসছে আলহামদুলিল্লাহ রাত বারোটার সময় বললাম যে টিকিট আছে কিনা ছিলাম সেই খুলনা কয় রাতে সুন্দরবনের পাশে সামনে শুধু জঙ্গল ওখান থেকে এসে খুদ ধরা যাবে না গাড়ি এখন আসতে পারেনি তা আলহামদুলিল্লাহ টিকিট পেয়ে গেলে নব্বই হাজার একাশে নামলাম তা আর একজনকে দেখলাম আজকে দূর থেকে দেখলাম কথা বললাম না মনে করলাম শুধু এত বড় দাঁড়ি এত বড় পাগড়ি এত বড় আলখেল্লা তো নবীর নামে মিথ্যারোপ করে কি করে তো মানুষ মানুষের নামে অপবাদ গিবত মিথ্যা তহমত এটু দেয় কিন্তু মানুষ হয়ে ইসলাম প্রচার করতে গিয়ে নবীর উপরে মিথ্যা অপবাদ দেয় কি করে সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ দেয় কি করে সাহাবির উপর মিথ্যা বুঝতে পারেননি সহি বুখারির পাঁচটি হাদিস সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই পাঁচটি হাদিসকে জবাই করার জন্য আবদুল্লাবনে জুবাইর রাজাল্লার নামে একটা হাদিস তৈরি করা আছে ওই হাদিসটা সহি বুখারি টিকাই নিয়ে এসেছেন নিয়ে এসে পাঁচটি হাদিসকে সাইজ করতে চেয়েছেন তাকে প্রখ্যাত মহাদ্দেশ সাহারানপুরের আহমদ আলী তিনি বুখারি ব্যাখ্যা করতে গিয়ে তিনি সর্বনাশটা করেছেন তো মাঝে মাঝে ভাবি যে মাঝহাবের মধ্যে ডুব দেওয়ার পরে এমন একটা স্বাদ মোহ এমন একটা তৃপ্তি পেয়েছেন যেখানে কুরআন আর হাদিস নবী আর রাসুল আর আল্লাহ এদের চেয়েও মাঝহবকে খুব তৃপ্তিদায়ক হিসাবে গ্রহণ করেছে নওজুবিল্লাহ নওজুবিল্লাহ এখানে নবী বা কি রাসুলি বা কি সাহাবি বাকি আল্লাহ বাকি কুরানি বাকি হাদিস সাহাবি বাকি এগুলো তার তোয়াক্কাই করেনি আশ্চর্য হতবাক হতে হয় তাই বললাম যে মিথ্যা অপবাদ গিবত আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম গিবতের সংজ্ঞায় বললেন একদিন বলছেন যে পঁচিশশো উননব্বই নম্বর হাদিস মুসলিম হালতাদ রুন মাল গিবা গিবতটা কি জানো তখন বললেন যে আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন তিনি বললেন তুমি এমন কথা বলবে জিক্রুকা আখাকা বিমা একরকম এমন কথা তোমার ভাই সম্পর্কে তুমি বলবে যেটা সে অপছন্দ করে তখন সাবি প্রশ্ন করলেন ওইনকানাফি আখি মা আকুল আমি যে কথাটি বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে অভ্যাসটা তখন আল্লাহ নবী বলেছেন ওয়াইন কানা ফি আখিক তোমার ভাইয়ের মধ্যে যদি থাকে ফকাত ইবতাহু তুমি তার গিবত করলে আর যদি না থাকে ফকাত বাহাত্তাহু তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে যার লাগবে কি আশি লাঠি মিথ্যা অপবাদ দিলে তাকে পবিত্র করতে হলে লাগবে আশি লাঠি আমি নাকি বলেছি জাকির নায়ক মিথ্যুক আমি বলেছি আমার মুখ দিয়ে বের করছে বক্তব্যটা কেটে কেটে ছোট করা হয়েছে পাগড়িওয়ালা দেওবন্দি বিশাল আলেম তিনি বক্তব্যটা কেটেছেন জাকির নায়ক ইহুদি খ্রিস্টানদের দালাল আমার মুখ দিয়ে বের হচ্ছে জাকির নায়ক মূর্খ মানুষ আমার মুখ দিয়ে বের হচ্ছে এই যে অপবাদটা দিয়েছে ক্ষমা হওয়ার দুইটা পথ আছে ক্ষমা হওয়ার দুইটা পথ আছে একটা পথ হলো আমার কাছেই ক্ষমা চাইতে হবে দুই নম্বর আমার কাছে ক্ষমা যদি না চাই তাহলে ওকে আশি লাঠি পিটাতে হবে আশি লাঠির এক লাঠি যদি বাকি থাকে তাহলে এর ফাপ ক্ষমা হবে না এই দুইটা পথ অবলম্বন করলে ক্ষমা হবে জাকির নায়ক বলেছেন যে আল্লাহ নবীকে মানা হারাম শুধু এই ছোট্ট একটা কথা নকল করার কারণে জাল করার কারণে নয় মাস দেশে ঢুকতে পারেননি নয় মাস দেশে ঢুকতে পারেননি দুর্ভাগ্য পরে যখন প্রমাণ করলেন তখন তিনি ঢুকলেন আশ্চর্য হতবাক তিনি বলেছিলেন আল্লাহ নবীর কাছে দুয়া মানে কিছু চাওয়াটাও হলো হারাম মাংনা মানে উর্দু ভাষাতে চাওয়া আল্লাহ নবীর কাছে সাহায্য চাওয়াটাও কি হারাম তো ওই কথা লেগেছে রাসুল ক মান্নাভি হারাম হাই নাউজুবিল্লাহ আল্লাহ নবীকে অনুসর করাটাও হারাম যে মানুষটি আল্লাহ নবীর পক্ষে দলিল দেওয়ার জন্য এত রিফারেন্স পেশ করেছেন গোটা পৃথিবী থেকে হতবাক করে দিয়েছে অথচ এই মানুষটার মুখ দিয়ে কথা বের হতে পারে আল্লাহ নবীকে মানা হারাম আচ্ছা একটু তো বোধ বুদ্ধি থাকার দরকার ছিল একটা কথা মিথ্যা বলতে হলে তো একটু হিসাব করে বলতে হয় তাহলে হিসাবই নাই চিন্তাই নাই এটা হলো অপবাদ অপবাদ মুক্তির দুটা পথ আছে এক নম্বর পথ ব্যক্তির কাছে ক্ষমা নিতে হবে গিবত করলে ব্যক্তির কাছে ক্ষমা নিতে হবে এই পাপ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না হ্যাঁ ক্ষমা করবেন কিয়ামতের মাঠে ওর যে আমুলগুলো আছে সেগুলো দেওয়ার পরে ক্ষমা হবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন এবার আপনার আমার করণীয় কি আল্লাহ নবী বলছেন ঘটনাক্রমে কোনো ভাইয়ের সম্পর্কে যদি জুলুম থেকে যায় সম্মান নিয়ে অর্থ নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে আমি তার গিবত করেছি আমি তাকে অপদ দিয়েছি তার সম্পর্কে মিথ্যা কথা বলেছি তার সম্পদ আত্মসাত করেছি তাকে মেরেছি তার উপরে জুলুম করেছি যে কোনো কারণ যদি থেকে থাকে সময় যেন না দেয় আজকেই যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় আজকেই যেন ক্ষমানে নাই কবলা আল্লাহ ইয়াকুন আলাহু দিনারুন দিরহাম ওই দিন আসার পূর্বেই যেদিন তার কাছে কোনো টাকাও থাকবে না পয়সাও থাকবে না টাকা পয়সা দিয়ে মাপ চার কথা বললেন কেন একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন রসুল মোহাম্মদ সাল্লাম আপনি মিথ্যাচার করেছেন অপবাদ দিয়েছেন লোকটা বেছে নেই লোকটা বেছে নেই তো আপনার বাঁচার পথ কি সেটা চলে গেছে বাঁচার পথ হলো ওলামায়াম বলছেন তার ইজ্জত নষ্ট করার কাফার হিসাবে তাকে তার নামে আল্লাহর কাছে সাদাকা দেবনকান করবে সাদাকা দিতেই থাকবে মরা পর্যন্ত উদ্দেশ্য আল্লাহ তুমি আমার ভাইয়ের প্রতি অপবাদ দিয়েছি সে আসলে দোষী দোষী না আমি অপবাদ দিয়েছি প্রচার করেছি তুমি আমাকে মাফ করো তোমরা বেশি বেশি কুধারণা করা থেকে বেঁচে থাকো অধিকাংশ ধারণায় মিথ্যা অধিকাংশ ধারণায় মিথ্যা অনেক মানুষ ধারণা করেছিলেন যে এই মানুষটা গোটা বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের সামনে চ্যালেঞ্জ করে বক্তব্য দিচ্ছে কি করে মনে হয় ইহুদি খ্রিস্টানদের সাথে লিঙ্ক আছে সম্ভবত আপনার কাছে এখন প্রমাণিত হয়েছে যে না হকি তিনি প্রচার করেছেন বলেই তার উপরে এখন অত্যাচার চলছে তার ইন্ডিয়া সরকার তার স্কুলগুলো নিয়ে নিছে তার সম্পদগুলো নিয়ে নিছে নিজের মতো করে কোন দিন রায় হবে আল্লাপাক ভালো যাবে তবে দিনের বিজয় একসময় ঘটে হয়তো খেদমত তার শেষ হয়ে গেছে যতটুকু কবুল করার কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এটাতেই বরকত দেব এমনটা হতে পারে কারণ ইমাম বুখার রহেমাহুল্লাহ ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু হানিফা রহিমাহমুল্লাহ এই সমস্ত ব্যক্তিবর্গ প্রত্যেকেই প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন তার অর্থ কি এটা যে তাকে আল্লাহ দাওয়াতি কাজ করতে দিবেন না ওই পর্যন্তই করার সুযোগ আল্লাহ তকদির রেখেছিলেন করেছেন কিন্তু ওই বরকতের কারণে গোটা পৃথিবীবাসী তার কাছ থেকে কি করছেন ওই এলেম উপকার পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো যা করে দিয়ে গেছেন তো করে দিয়ে গেছেন জার্মান ঐতিহাসিক একজন লেখছেন একটা কথা ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে লিখতে গিয়ে লিখছেন all the strength of Christendom consistent in the subcontinent but had not second Ismail power তিনি লিখছেন কলম দিয়ে লিখতে গিয়ে বলছেন হে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য তোমরা শাহ ইসমাইল শহীদকে শাহ ইসমাইলকে শাস্তা করার জন্য সবাই উপমহাদেশে ঐক্যবদ্ধভাবে শক্তি প্রয়োগ করেছিলে কিন্তু শাহ ইসমাইলের পশম পর্যন্ত তুমি লড়াতে পারি কারণ মুসলমানদেরকে তোমরা খ্রিস্টান বানাতে পারি উল্টা কি হয়েছে শাহ ইসমাইলের এক বক্তব্যে সত্তর হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে দুই সাল থেকে চলে দুই সাল পর্যন্ত চলে থাকে পৃথিবী বাংলা তাহলে তিনি আমাদের কাছে যে হিসাব দিলেন যে প্রায় শুধু ইন্ডিয়াতে বছরে লক্ষাধিক হিন্দু ইসলাম গ্রহণ করে তো কাজ যেটা করার তো করে গেছেন তো ওই বক্তব্যগুলো তো এখন আছে ওখানে বরকত হবে এখন আপা আমাদের দেশে তো প্রিন্টগুলো নাই আপনি যে কোনো দেশে যাবেন দুবাইয়ে যাবেন কানাডায় যাবেন আমেরিকায় যাবেন লন্ডনে যাবেন দেখবেন তার প্রত্যেকটি বক্তব্য একবার ইংরেজিতে প্রিন্ট হয়েছে খুব সুন্দর কাগজে ওই যুক্তিতে মরে যায়নি আলোচনা তো মরে যায়নি যা করার করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো ইমাম নববীর মতো একজন বিখ্যাত পণ্ডিত মানুষ মাত্র বিয়াল্লিশ বছর বয়স মারা গেছেন মাত্র বিয়াল্লিশ বছর আশ্চর্য লাগে তার মতো ব্যক্তির বয়স দরকার ছিল অন্তত দেড়শো বছর দুইশো বছর এত জ্ঞান রাখতেন সময় দিয়েছেন কতদিন মাত্র কেবল তরুণ মেধা তীক্ষ্ণ সহি মুসলিমের ভাষ্য লিখেছেন সহি মুসলিম সবচেয়ে কঠিন কঠিন শব্দ নিয়ে আসছেন ইমাম মুসলিম কঠিন কঠিন শব্দ নিয়ে আসছেন অনেক বিদ্যান বলেই দিয়েছেন ইমাম নববীর জন্মই হয়েছিল সহি মুসলিমের ব্যাখ্যা লেখার জন্য অথচ বয়স পেয়েছে অল্প দিন তো কবুলি একটা জরুরি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল হয়ে গেলে এর থেকে বরকত হতেই থাকবে হতেই থাকবে তো পরিবেশ প্রেক্ষাপট উল্টে যেতে পারে অপবাদ লাগানোর কারণে তো কেন অপবাদ দিচ্ছি এখানে স্বার্থ কি ইমাম বুখারের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়নি আজও দেওয়া হচ্ছে ইমাম বুখারি হল একজন ফার্মাসিস্ট তিনি ওষুধের দোকানদার মাত্র কিন্তু কোন ওষুধ কোন কাজে লাগে এটা তিনি জানেন না তিনি একজন সাংবাদিকের মতো এই যে ইমাম বুখারির উপরে অপবাদ অথচ একটা হাদিস দিয়ে তিনি মাসালা বের করেছেন ছত্রিশটা আল্লাহ আকবার বত্রিশটা মাসালা বের করেছিলেন একটি হাদিস দ্বারা আর তাকে বলছেন তিনি একজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করেছেন কিন্তু সংবাদ বিশ্লেষণ করার তার ব্রেন ছিল না আজও এটা বলছেন আজও উলামাকেরাম নামে কথিত উলামাকেরামে মিথ্যা অপবাদটা দিচ্ছে এটা একটা চ্যাপ্টার গেল শরীয়তের মিথ্যাচার করতে গিয়ে ইমাম বুখারের উপরে কেন অত্যাচার হয়েছে হাদিসগুলো পরিবর্তন করে ফেলেছে হাদিসের মধ্যে যোগ দিয়েছে ফাতেমা রাজি আল্লাহ রাজি আল্লাহ আনহা হবে ফাতেমা আলহ সালাম যোগ করেছে বুখারির হাদিস আর আপনার বেশ অন্তত প্রায় পঁয়ষট্টিটা কি আটষট্টিটা বিষয় হবে শিয়ারা সহি বুখার ইবাদতটা পরিবর্তন করে দিয়েছেন আমরা খেয়ালই করতে পারি না আমরা হিসাবই করতে পারি না উস্তাদের কাছে পোস্ত গেলে উস্তাদের উত্তরও দিতে পারেন না অথচ এই প্রতিবাদ করে গেছেন আজ থেকে নয়শ বছর পূর্বে ইমামিন কাসির রহিমাহুল্লাহ সব ফুটে ফুটে বের করেছেন কোন কোন ক্ষেত্রে বেদাতিরা ইমাম বুখারির উপরে অপবাদ দিয়েছে ইমাম বুখারির উপরে সহি যে হাদিসগুলো উল্লেখ করেছেন হাদিসগুলো কাটছাট করেছেন একটা একটা করে সব তিনি হিসাব করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা না জানার কারণে ওই বুখারি পড়াচ্ছি ওইটাই বলছি চলুন আর একটু এগিয়ে যাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন মুখ এবং স্থান এই দুইটার কারণে তিরমিজি খুলুন দুশো দ্বিতীয় খণ্ডের একুশ পৃষ্ঠায় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন হালতা দ্রুন খিলুন তোমরা কি জানো বেশি বেশি কোন কারণে বেশি বেশি মানুষ জান্নাতে যাবে আল্লাহ বলে বলেন তাকুয়াল্লাহ ও হুসনুল হুলুক দুইটা কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে এক যার সচ্চরিত্রতা যার মধ্যে এবং যার মধ্যে তাকুয়া আছে এই সমস্ত মানুষ বেশি বেশি জান্নাতে যাবে দুই তোমরা কি জানো কারা বেশি বেশি জাহান নামে যাবে কোন কারণে বেশি বেশি জাহান নামে যাবে আল ওয়াজাফান দুইটা ছিদ্র পথের কারণে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে একটা হলো আল ফামু অল ফরজ মুখ লজ্জাস্থান এই দুইটা কারণে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে লজ্জাস্থান অপব্যবহার করা হয় এই কারণে জাহান নামে যাবে জেনার সাথে জড়িত কে না এটা খুঁজে বের করলে সম্ভব কিন্তু যারা জেনা করেছে জেনার সাথে জড়িত তাদের গুণরা করা সম্ভব নয় বর্তমান প্রেক্ষাপট আর একটা হল আলফাম মুখ মুখটাকে নিয়ন্ত্রণ করে কে অধিকাংশ মানুষেরই মুখ দুইটা আল্লাহ নবী বলেছেন মান কানা ওয়াজহানে ফি দুনিয়া যার দুইটা চেহারা হবে দুনিয়াতে লিসানানে ফিন্নার কিয়ামতের দিনে কিয়ামতের দিনে ওই ব্যক্তির দুইটা জিহ্বা হবে জাহান নামে আগুনের হবে দুইটা জিহ্বা এটা হাদিসটা শুনলাম জানলাম মুনাফেকি চুগলখড়ি গিবৎকারী চুগলখোর গিবৎকারী মুনাফেক তাদের শাস্তি সম্পর্কে তো আপনারা আগেই জানেন একজনের কাছে এক কথা বলে আর একজনের কাছে আর কথা বলে তবে নাম্মাম আর কত্তাত দুইটা আলাদা শব্দ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ বলছেন লায়াদ খুলুল জান্নাতা নাম্মাম যারা চুগল খরিবে করি বেড়ায় তারা জান্নাতে প্রবেশ করবে না শুধু একটা হাদিসের প্রতি ইমান আনলে যারা গিবত করে তারা জান্নাতে প্রবেশ করবে না যারা চুগলখড়ি করে তারা জান্নাতে প্রবেশ করবে না শুধু একটি হাদিসের উপরে ইমান আনলে একটা হাদিসকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে মানুষ আর মিথ্যা কথাও বলবে না মানুষ আর গিবত করবে না পরনিন্দাও করবে না শুধু এই হাদিসটা আমি আপনার বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট তাই আল্লাহ নবী বলছেন গিবোধকারী জান্নাতে প্রবেশ করবে না চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না চুগলখোর কাকে বলে ওই যে আপনারা বলেন একটা কথা কে বল চুরি কর আর মালিককে বলে সাবধান থাকিস আর এই কাজটা ঘটানো হয় বেশি এখন ইস্টার জালসার কারণে বৈবাহিক বিচ্ছেদটা বেশি ঘটছে বউকে বলে এক কথা স্বামীকে বলে আর এক কথা আমি তো দেখলাম তোমার স্ত্রী অমুকের সাথে একটু কথা বললো বাড়িতে দেওয়ার সময় আমি তো জানি না এটা কে অথচ কথা বলেইনি আর একটা হলো স্ত্রীকে বলছে আজকে বাজারে দেখলাম একটা সুন্দরী মেয়ের সাথে তোমার হাজব্যান্ড কথা বলছে আমি তো বুঝলাম না দুইজনে মনে সন্দেহ চলাফেরা সন্দেহ আমার উস্তাদ এই হাদিসটা পড়ানোর সময় একটা উদাহরণ দিয়েছিলেন উদাহরণটা ভালোই লাগে তিনি বলছেন যে ঘর নীতি স্ত্রীকে সংবাদটা দিয়েছে যে মাঝে মাঝে দেখি এই মহিলার সাথে কোথায় যেন যায় তুমি তো এটা জানো না তখন স্ত্রী জিজ্ঞেস করছে তাহলে বাঁচার পথ কি নিঃসন্দেহে ধার্মিক কোনো ব্যক্তি হবে এরকম কাজ করে বাঁচার পথ কি তখন স্ত্রীকে শিখে দিয়েছে যদি তোমার স্বামীর এই দাঁড়ির নিচের এই জায়গা থেকে যদি দুই তিনটা পাঁচ সাতটা যদি দাঁড়ি কেটে দিতে পারো তাহলে আমি একটা ওখানে ফুফা দিয়ে দিব তাহলে তোমার স্বামী আর এই কাজটা করবে না এবার স্ত্রীকে বলে দিয়েছে এই কথা স্বামীকে বলেছে আর একটা তুমি নাকি কোন মহিলার সাথে কথাবার্তা বলো এই জন্য দেখিও সাবধান থেকে হয়তো তোমাকে মেরেও ফেলতে পারে এখন স্ত্রী তো টার্গেটে আছে তার গলার দাঁড়ির এখান থেকে একটা দাঁড়ি কেটে নিবে স্ত্রীর টার্গেট এটা আমার স্বামীর টার্গেট যেহেতু স্বামী শুনে ফেলেছে এই কথা দুইজনের কেউ অপরাধী না ঘটনার সাথে সংশ্লিষ্টই না কিন্তু ওর অভ্যাস হলো সুগল করা এ এখন চেষ্টা করছে ও ঘুম আসার ভান করে জেগে থাকে কখন না আমাকে জবাই করে এক পর্যায়ে তো মনে করলো যে নাক ডেকে ঘুমাচ্ছে তখন চট করে সেখান থেকে ব্লেড দিয়ে দাড়ি কাটতে গিয়ে এই তুমি আমাকে মেরে ফেলবে এই তো শুরু হয়ে গেল কে অপরাধী না এর নাম হলো সুগল ঘড়ি আপনি বসের কাছে যাওয়ার জন্য আর একজনের সাথে এক কথা বললেন আর সাথে আরেকজনের আর এক কথা বললেন এটা যা লজাহীন আপনার চেহারা যে কত বড় পরিবর্তন হয় একজন জ্ঞানী মানুষ আমাকে ফোন দিয়ে বলছেন আলেম সম্পর্কে যে বাবা তুমি তো খুব ছোট অনেক ছোট আমি তোমাকে তুমি করে বলছি তা বলেন পিএইচডি ডিগ্রিধারী প্রফেসর মানুষ অবসরপ্রাপ্ত আলেম মানুষ প্রতারক হয় কি করে আমি বললাম যে স্যার তো বুঝলাম না বিষয়টা <laughs> আপনি খুলে বলেন বলছে আলেম মানুষ দুইটা স্বভাব থাকবে একটা হলো নমনীয়তা একবার নমনীয় হবে আর একটা কারণ হলো কি তার এলমের ভারে সে নমনীয় এত এলেম তার ভিতরে সে নমনীয় কেন বহির্বিশ্বের বড় বড় আলেমদের দিকে তাকাও না আর একটা কথা বললেন আর একটা জ্ঞান হবে কথা বৈশিষ্ট্য হবে কথা যখন বলবে তখন মনে হবে যে কত জ্ঞানের অধিকারী এই দুইটা বৈশিষ্ট্য থাকবে কিন্তু আলেম মানুষ প্রতারক হয় কি করে ধূর্ত হয় কি করে আমি ব্যাখ্যা খুঁজতে খুঁজতে শেষ এক পর্যায়ে বলেই দিলেন যে বর্তমান প্রেক্ষাপটে কিছু আলেম এই প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকাচ্ছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক আল্লাহ মামিন উনি আমাকে বললেন তো আমি বললাম যে আপনি কি আমাকে বলতে চাচ্ছেন তাকে আমি বললো দুটা কথা তখন বলে যে না তুমি বলতে পারবা না এই কথা তুমি বলতে পারবা না তোমাকে শুধু জানা রাখলাম যদি কোনো ফাঁকে কারো মাধ্যমে বলা যায় আমার নিউজটা তার কাছে পৌঁছায় এই কথাটা কেন বললাম যতক্ষণ পর্যন্ত আর ভিতরে ধূর্ত স্বভাব জন্ম না নিবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি শরীয়তে না মিথ্যাচার করতে পারবে না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তিনি বলছেন অলা গোপন দোষ খুলে বের করো না অলা শাসু গোয়েন্দাগিরি করো না অলা তানাজাসু মানুষকে ক্ষতি করার জন্য লেগে থাকো না অলা তাবা গজু বিদ্বেষ পোষণ করো না ওলা তাদা বারু মানুষের পিছনে লেগো না কুনু ইবাদ আল্লাহ ইহানা তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হয়ে যায় আল্লাহর বান্দা হিসেবে পরস্পরে ভাই হয়ে যাও এটা রসুল মোহাম্মদ সাল্লামের নির্দেশ ছিল আজকে সবাই সবার পিছনে লাগা গিবত করা এই স্বভাবটা আমাদের মধ্যে স্পষ্টভাবে ঢুকেই গেছে পিছনে লাগা সহি বুখারির হাদিস এটা ছয় হাজার ছেষট্টি ছয় হাজার ছেষট্টি নম্বর হাদিস তিরমিজির দুই হাজার বত্রিশ নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন আপনি যদি আমার পিছনে লাগেন আল্লাহ রসুল বলছেন ওলা তুজুল মুসলিমিন ওলা তুহুম ওলা তাত্তাবি ও আওরাতিহিম তোমরা মুসলমানদের কষ্ট দিও না মুসলমানদের কুচ্ছা রটনা করো না তোমরা মুসলমানদের দোষ খুঁজে বের করো না অমায় মুসলিম যে ব্যক্তি মুসলিম ভাইয়ের পিছনে লাগবে ফাইয়াত্তাবিল্লাহু আল্লাহ রব্বুল আলমিন তার পিছনে লাগবেন ওমাইয়াত্তাবি আল্লাহ আর যে ব্যক্তির পিছনে আল্লাহ লাগবেন অপমান করার জন্য ইয়াহফাজুহু ওয়ালাউ কানাফি রাহলিহি যদিও ওই ব্যক্তি তার ঘোড়ার বাহনের মধ্যে ঢুকে তবু আল্লাহ সেখান থেকে বের করে তাকে অপমান করেই ছাড়বেন এটা আল্লাহ রব্বুল আলমের ওয়াদা আপনি পিছনে লাগলেন কেন মানুষের পিছনে আমি পিছনে লাগার এই সাহসটা পেলাম কি করে না আমাদের মধ্যে ইমান নেই বলে এটা সম্ভব হয় মিথ্যা কথা কে বলে না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিস সই বুখারি খুলুন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন ইন্নাল হাক্কা ইহাদি ইলাল বীর ওয়া ইন্নাল বীররা ইহাদি ইলাল জান্না ও ইন্না সিদকা সত্য মানুষকে হক পথ দেখায় হেদায়তের পথ দেখার আর হেদায়ত মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় ফুজুরা ইয়াহদি আর ওয়াইনাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথে প্রচারিত করে প্ররোচিত করে ফুজুরা ইয়াহদি আর পাপ মানুষকে জাহান্নামের পথ ধাবিত করে শেষে আল্লাহ বলেছেন ওমাইয়া তাহাররাল কিসবা হাত্তা ইউক্তামা অবশেষে যে ব্যক্তি মিথ্যার উপরে টিকে থাকে আল্লাহর কাছে তাকে মিথ্যুক বলে লেখা হয় এই হাদিসগুলো শুধু নবী বলে গেছেন কিন্তু মিথ্যা বলা স্বভাব আমাদের বন্ধ হয়নি আমরা পরনিন্দা মিথ্যা সটতা প্রতারণা দুর্নীতি পূর্ণভাবে লেগে আছি প্রতারণার কথা বলেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আত্মসাত সম্পর্কে একটা কথা বলেছেন দুর্নীতি সম্পর্কে কথা বলেছেন একটা মারও দুর্নীতি একটা চড় দুর্নীতি আমি ওই হাদিসটা বলি একটা নিরীহ মানুষ কখনো প্রশাসনের জুলমের শিকার হতে পারে না কারণ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদেরকে দেখিনি তাদের মধ্যে এক শ্রেণীর প্রথম শ্রেণীর কথা বললেন মানুষের এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো সটকা লাঠি মানুষকে অযথা পিটাবে এই ব্যক্তির উপরে জাহান্নাম অজীব এ জান্নাতে যেতে পারবে না এরা কারা একজন নিরপরাধ ব্যক্তি সে জানে না কিন্তু দলীয় দাপটের কারণে তাকে শাস্তা করতে হবে বলে তার পিছনে লেগে গেলাম তাকে ধরে আমি পিটালাম কেউ যদি এক বাড়ি মারে আমরা তো শিকার হই মাঝে মাঝে অযথা তখন মনে হয় যে মানুষ কত বড় জালেম হলে এই অন্যায়টা করতে পারে সবই ঠিক আছে আপনাকে হয়রানি করছে অযথা আমার উস্তাদ বললেন যে আচ্ছা এরকম হয়রানি করা কোনো মানে হয় আমি উস্তাদ বললাম যে আপনার তো পরিবেশ আপনার কথা বলেন না আপনি যান আমি কথা বলছি সবই জানা এরপর হয়রানি এই হয়রানিটা খুব কঠিন জিনিস হঠাৎ করে চোখের সামনে ভদ্র মানুষকে দিল এক থাপ্পড় এই থাপ্পড়ের বিচার দুনিয়াতে হবে না এই থাপ্পড়ের বিচার হবে কিয়ামতের মাঠে কোনো উপায় নাই আপনি গাড়িতে মানলেন গাড়িটাকে আপনি নষ্ট করলেন ওই গাড়িটা তার লস হলো গাড়ির কারণে আপনি আবার গাড়ি থেকে নেমে এসে ড্রাইভারকে দুটো থাপ্পড় দিলেন এই বিচার কি দুনিয়াতে হবে দাপট আছে তাই এই বিচার কাল কিয়ামতের মাঠে হবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম বলছেন এই বিচার কাল কিয়ামতের মাঠে হবেই কিয়ামতের মাঠে সে অপমানিত হবে ক্ষমা চেয়ে লাভ হবে না আল্লাহ বলছেন যে লিকুল্লে গদিন কালি কেউ কিয়ামতের মাঠে কে কত বড় জুলুম করেছে কে কতটুকু গাদ্দারি করেছে কে কতটুকু দুর্নীতি করেছে তার পতাকা পিছনে গাড়িয়ে দেওয়া হবে ও বাঁচতে পারবে না পৃথিবীর লক্ষ কোটি জনগণ বিলিয়ন জনগণ ও জানতে পারবে যে এই লোকটা হলো গাদ্দার এই লোকটা হলো প্রতারক এই লোকটা হলো ধান্দাবাদ এই লোকটা হলো জালেম জালেমকে আল্লাহ খাতির করবেন না জালেমের বিচার সব হবে এই হাদিসগুলোর প্রতি মানুষ ইমান আনে না ইমান না আনার কারণেই সমস্যাগুলো ঘটেছে জাহান নামের ভয় মানুষের ভিতরে নাই বন্ধুরা আমার আমি আলোচনা শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি তবে গিবত এবং পরনন্দা শাস্তিগুলো বর্ণনা করলাম আল্লাহর নবী শাস্তি সরাসরি দেখে আসছেন ওই যে একদিন স্বপ্নে দেখলেন আমাকে দুজন নিয়ে গেলেন তার মধ্যে আছে না গিবৎকারের শাস্তি কি হবে আমি শুধু মনে করে দিলাম আপনাদেরকে তবে চার ছয়টা বিষয়ে গিবত করা যায় কটা বিষয়ে ছয়টা বিষয়ে গিবত করা যায় এক নম্বর হল আল মাজলুম মাজলুম ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য মানুষকে গিয়ে বলতে পারে দেখো আমার অত্যাচার করছে ও যে খারাপ কাজ করছে এটা ঢেকে রাখা যাবে না বলতে হবে আর একটা হল ইস্তেগাসা আর একটা হলো আশ্রয় প্রার্থনা স্বার্থে আমি টিকতে পারছি না আর একজনের কাছে আশ্রয় চাইব কেন আমার উপরে এই অত্যাচার চলছে আমাকে আশ্রয় দিন ওয়াল ইস্তিফতাহ ফতুয়া চাওয়ার ক্ষেত্রে ফতুয়া চাওয়া বুঝি আসল ঘটনা না বললে তো আপনি তো বলতে পারবেন না এই জন্য ফতুয়া চাওয়ার ক্ষেত্রে আপনি অন্যের গিবত করতে পারবেন তবে ওই ব্যক্তিকে ঘায়ল করার জন্য নয় আর একটা হলো তাহজিরুল মুসলিম মুসলমানদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য মানুষকে বলতে পারেন যে এই লোকটা কিন্তু এইরকম যে কোনো সময় বোমা মারতে পারে যে কোনো সময় আক্রমণ করতে পারে এই জন্য মুসলমানদের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে জাতির ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে ব্যক্তির ক্ষতি হবে এই জন্য বলা যেতে পারে তার ত্রুটিগুলো যে কোনো সময় যেমন চোর তো চুরি করে ডাকাত তো ডাকাতি করে আমি দেখলাম ডাকাতি করতে আমি কি চুপ থাকবো আমি তাকে বলবো আর একটা হলো মুহাজিরান অবিদাতেহি অবিদাতেহি কোনো ফাঁসেকি কাজ থেকে বেদাতি কাজ থেকে বাঁচার জন্য আমি এখান থেকে চলে গেলাম এই এলাকায় থাকলাম না আমি বলে গেলাম যে এই এই কারণে আমি চলে গেলাম এই বেদাতি ব্যক্তি আমার ক্ষতি করতে পারে এই ফাঁসেক ব্যক্তি আমার ক্ষতি করতে পারে আমি যেন এখান থেকে চলে গেলাম আর একটা হলো তারিফ ছয়টার মধ্যে আর একটা হলো শেষটা হলো তারিফ মানুষের পরিচয় জানার ক্ষেত্রে করতে পারে যেমন সাহাবাকেরাম রাবিদের ব্যাপারে গিবত করতেন ইমাম মুসলিম হাদিস নিয়ে আসতেন তোমরা একটু আসো আমরা একটু গিবত করিনি তোমরা একটু আসো আমরা একটু গিবত করিনি কোন রাবি মিথ্য কোন রাবি খারাপ কোন রাবি আর বুদ্ধি কম এইগুলো বিষয় বলে দেওয়া যায় আমি আপনাদের শেষে অনুরোধ করব এই মর্মে যে আমরা গিবত পরনন্দা সঠতা প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করি এবং হাদিসগুলোকে মনে রাখি হাদিসগুলোর প্রতি ইমান আনি যদি একটা হাদিসের প্রতি ইমান আনি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই গিবত থেকে বাঁচার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ দুই শেষ সতর্কতা বলছি আপনাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে সাহাবা কালামের বিরুদ্ধে তাবিদের বিরুদ্ধে তাবে তাবিদের বিরুদ্ধে মহাদ্দ সালামের কেরামের বিরুদ্ধে কখনো যদি মিথ্যা অপবাদ শোনেন প্রতারণা শুনেন সেটাকে প্রতিবাদ করবেন মানুষকে সচেতন করবেন এটা আমাদেরই দায়িত্ব এই দায়িত্ব আপনাদেরই নিতে হবে শেষে আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ খোদবা শেষে এক নম্বর হলো এই যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি কোনোদিন এইভাবে বলিনি কিন্তু প্রেক্ষাপট এসেছে তাই আপনাদের কাছে আবেদন করে বলছি সেটা হলো চাষি প্রস্তুত থাকে যখন বৃষ্টি হয় তখন ফসল বনবে এখন আমাদের কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ গোটা দেশে নির্ভেজাল তাওহিদ দাওয়াতের একটা জাগরণ ঘটে গেছে আলহামদুলিল্লাহ এটা আপনি স্বীকার করতে হবে আপনাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে সেটা আপনারা না বুঝলেও আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি অতএব এই মুহূর্তটা আপনাদের কাজে লাগাতে হবে একদিকে জঙ্গিবাদের সবল আর একদিকে বেদাতপন্থী শিরিকপন্থী মাজার পূজারি খানকা পূজারীদের আগ্রাসী আচরণ দুইটা দিক একদিকে ইসলামের সঠিক কথা বলতে গেলেই বেদাতিরা জঙ্গি বলে গ্রেফতার করানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আর একদিকে হক কথা বলতে গেলেই মানুষ মনে করছে মনে হয় এরাই জঙ্গি এরাই জঙ্গি এমন একটা প্রেক্ষাপটে একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেটা যখন কোন ডিসি দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করছেন যখন এসপি দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করছেন যখন কোন টিউনো দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করছেন যখন কোন একজন এমপি দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করছেন এই সময়ে আমাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দুইটা কথাই বলতে পারবো বেদাতি কারা তাদেরকে চিহ্নিত করতে পারবো পাশাপাশি এই জঙ্গিবাদের বিরুদ্ধে মাদকতার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে ইফতিচিকের বিরুদ্ধে আমরা খোলা মাঠে কথা বলতে পারবো আলহামদুলিল্লাহ একজন কমিশনার গত কয়েকদিন আগে আমাকে বললেন এই প্রোগ্রামটা বন্ধ করার জন্য অন্তত বিশ বার এসেছে বন্ধ করেন প্রোগ্রাম মুজাফর আব্দুল রাজাকের প্রোগ্রাম চলবে না কিন্তু আমি বলেছি আপনারাও আসবেন আমি মঞ্চে থাকবো কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু কথা বললে সাথে সাথে পুলিশকে ধরিয়ে দিব আপনারাও আসবেন এবার বিপাকে পড়ে গেছে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন এক পর্যায়ে যে দেখুন আপনারা জেনে রাখুন আপনাদের প্রোগ্রাম বন্ধ হাজার হাজার জনগণ সামনে বলছেন কমিশনার সাহেব আপনাদের প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন আওয়ামী লীগের লোক কোন বিএনপির লোক কোন প্রশাসনের লোক পাশে লাগে না লাগে লম্বা লম্বা দাঁড়িওয়ালা আলখেলওয়ালা মানুষই আসেন প্রোগ্রাম বন্ধ করার জন্য তিনি সাক্ষী দিয়ে দিলেন এমন একটা প্রেক্ষাপটে পর্যায়ে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই সময়ে সময় এসেছে পরে সময় আসবে কিনা জানি না এই সময়ে আপনাদের আমি উদার হস্তে হাত খুলে দেওয়ার জন্য বলছি আপনারা আমাদের বই বক্তব্যগুলোকে বেশি বেশি নিয়ে প্রিন্ট করে একটু বিতরণ করার চেষ্টা করুন আমি আজকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আপনারা অনেক ক্ষেত্রে সাদাকা করেন ভ্রান্তির বেড়া দিলে একামতে দিন এই বইটি যদি হাজার মানুষের মেধা সেন্স করে দিতে পারে যদি আপনার এই ক্ষেত্রে একটু অবদান থাকে তাহলে বেশি লাভ হয় আমি একটা ছোট্ট কাজ করেছে আপনাদের উদ্দেশ্যে এক নজরে অজু ও সালাত এই বইটা অনেকে পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দেননি সহযোগিতা করেননি তবে ইতিমধ্যে এক লক্ষ আশি হাজার কপি বাংলাদেশে বিতরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ফ্রি বিতরণ এক নজরে আকিদা তাওহিদ সামনে বের হবে আমাদের কাজ হলো এইগুলো মানুষের সামনে তুলে ধরা প্রচার করা আপনারা একটু সহযোগিতা করুন প্রিন্টিং কাজে সহযোগিতা করুন এটা আমি বিশেষভাবে আপনাদের উদ্দেশ্যে আবেদন করলাম এক নজর রজু সালাদ এক দশ হাজার কপি ছাপাতে মাত্র চল্লিশ হাজার টাকা লাগে আপনারা কেউ ছাপা দিতে পারেন এই রকম যদি দশ ব্যক্তি বের হয় তাহলে তো কয়টা হবে এক লক্ষ কপি ছাপা হয়ে যাবে আমি আপনাদের অনুরোধ করছি নিজেরাই করুন দাওয়াতি কাজ আমাকে দেওয়ার দরকার নেই জাল হাদিসের কবল রাসুল্লাহ সালাত এই বইটি আপনারা লক্ষ লক্ষ কপি ছাপে বিতরণ করুন এটা আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে সামনে একটা ছোট্ট বই বের হবে এক নজরে আকিদা ও তাওহিদ এই বইটি খুব জরুরি বর্তমানে আমি আপনাদের বিনীত স্বরে অনুরোধ করব যে আমাকে আমাদেরকে একটু সহযোগিতা করুন দানের ক্ষেত্রে বাড়িয়ে দিন প্রিন্টিং ক্ষেত্রে মাদ্রাসায় করেন মসজিদে করেন তার এতিমখানায় করেন অনেক কিছু করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা যে মাথা দাস দিই আপনাদের সুক্রিয়া আদায় করছি আপনাদের সুক্রিয়া আদায় করছি আল্লাহ আপনাদের দানগুলো কবুল করুক এবং আল্লাহ আপনাদেরকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নিন আল্লাহ মামিন কারণ শেখ আব্দুল রাজাকিন প্রতিষ্ঠান চালাচ্ছেন তিনি হলেন প্রিন্সিপাল আমি হলাম ভাইস প্রিন্সিপাল আপনাদেরই সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা সহি বুখারি দাঁড় দিতে পারছি মুসলিমে দাঁড় দিতে পারছি একটা ছাত্র গড়বো আব্দুল রাজাক সাহেব বেশি দিন বেঁচে থাকবেন না তার ছাত্র আমি তার ছাত্র ইমামুদ্দিন তার ছাত্র আব্দুল নুর মাদানি তিনি গর্ব করে প্রকাশ করেন এটাই আমার গর্ব তোমরা জাতির সামনে হকটাকে প্রকাশ করে দিচ্ছ আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করছেন আমি সেটা খাটো করে দেখছি না তবে আপনাদের প্রতি আরেকটু এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানালাম শেষে একটা কথা ঘোষণা দিচ্ছি সেটা হলো এই বর্তমান বাংলাদেশে যত সালাতের সময়সূচি আছে সব সালাতের সময়সূচি ভুল এটা আমরা প্রমাণ করেছি সালাতের স্থায়ী সময়সূচি মসজিদ একটা দিবেন বাড়িতে একটা রাখবেন যে আজানে বর্তমানে মহিলারা নফল সিয়াম পালন করে এই আজানে নফল সিয়াম পালন করলে সিয়াম হবে না রমাদান মাসে এক ছিল রমাদানের পরের দিন আধা ঘন্টা পিছিয়ে গেল কেন কেন পিছিয়ে গেল আর ওইটা দেখেই শাওয়ালের গুলো মহিলার রাখে ওই আজান দেখেই অর্থাৎ সাহারির টাইম বিশ মিনিট পঁচিশ মিনিট যাওয়ার পরে সাহারি করে মহিলারা আপনারা নফল শ্যাম পালন করেন এই সাহারি খেয়ে শ্যাম হবে না আমরা এটা প্রমাণ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 انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي